আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকিবাতুল মুতাকিন ও উসল্লি ও উসল্লিম আলা নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক রেসালাতুল হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ও শুভেচ্ছা আজও আমরা সাহিব ওখারির কিতাবুল ইমানের বেশ কিছু পরিচ্ছেদ থেকে হাদিস পেশ করব ইনশাআল্লাহ এবং এই হাদিসের সাথে তার শব্দার্থ মর্মার্থ এবং কিছু শিক্ষা আমরা যা অর্জন করতে পারবো সেটি আমরা এই আলোচনায় নিয়ে আসব আল্লাহর কাছে শুরুতেই তৌফিক কামনা করছি আজ আমরা কিতাবুল ইমানের ১৯ নম্বর পরিচ্ছেদ থেকে আমরা হাদিস শুরু করব ইনশাল্লাহ এবং এই বাবটি হচ্ছে বাবু ইদা আলাম ইয়াকুনিল ইসলাম আলাল হাকিকাচি ওয়াকানা আলাল ইস্তিসলামি আউল খৌফ মিনাল কাতল অধ্যায় বা পরিচ্ছেদ আমরা বলবো বা বের অর্থ পরিচ্ছেদ ইসলাম গ্রহণ যদি বিশুদ্ধ না হয় তার হাকিকাতের উপর না থাকে বরং বাহ্যিক আনুগত্য প্রদর্শনের জন্য বা হত্যার আশঙ্কা হয় তবে তার ইসলাম গ্রহণ প্রসঙ্গে এখানে ইমাম বুখারি এই বাবটা যখন নিয়ে এসেছেন এবং তার এই শিরোনাম দিয়েছেন তার কারণও তিনি বর্ণনা করছেন এই বলে লেকাউলিহি আলা কেননা আল্লাহ তালা বলেন যে কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুনু ওয়ালাকিন কুলু আসলামনা বেদুইনরা বলেছিল যে আমরা ইমান এনেছি ইমান আনয়ন করেছি তুমি বলো যে না তোমরা ইমান আননি বরং তোমরা বলো যে আমরা আত্মসমর্পণ করেছি আসলাম না আমরা আত্মসমর্পণ করেছি এখানে বাহ্যিক আত্মসমর্পণ এবং ভেতর থেকে প্রকৃত অর্থে ইমান আনয়নের মধ্যে আসলে পার্থক্য করা হয়েছে কোরআনের এই আয়াতটির মধ্যে যা হুজরাতের মধ্যে এসেছে চোদ্দ নম্বর আয়াতে এ দিয়ে ইমাম বখারি রাহমাহুল্লাহ তিনি বুঝাতে চাচ্ছেন যে সত্যিকার ইসলাম গ্রহণ এবং বাহ্যিক আত্মসমর্পণ এক নয় আরেকটি আয়াত ইমাম বখারি নিয়ে এসছেন তিনি বলছেন ফাইদা কানা আলাল হাকিকাহ ফাহুয়া আলা কাউলিহি জল্লা দিক্রুহ যদি সত্যিকার অর্থে ইমান আনয়ন করা হয় তাহলে সেটি হচ্ছে আল্লাহ তালার সেই বাণীর আদলে হবে অনুকূলে হবে যেখানে তিনি বলেছেন ইন্না দিনা এন্ড আল্লাহ ইসলাম নিশ্চয় ইসলাম হচ্ছে আল্লাহর একমাত্র মনোনীত দিন সুরা আল ইমরানের ১৯ নম্বর আয়াত এবং সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতেও আল্লাহ তালা বলেছেন আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অন্বেষণ করবে অনুসন্ধান করবে তবে তা গৃহীত হবে না অন্য কোনো দিন মানার জন্য গ্রহণ করার জন্য বা প্র্যাকটিস করার জন্য অনুসরণ করবে অনুসন্ধান করবে সেটা গ্রহণ করা হবে না এ দুটো আয়াত এমা বখারি নিয়ে এসে বলেছেন মানুষের দিন ইসলামকে গ্রহণ করা তখন এই অর্থেই প্রযোজ্য হবে সে সত্যিকার দিন ইসলামকে গ্রহণ করেছে এখানে সাতাশ নম্বর হাদিস এই পরিচ্ছেদে এসেছে ইমাম বখারি বলছেন قال الإمام البخاري رحمه الله حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عامر ابن سعد بن أبي وقاص عن سعد أن رسول الله صلى الله عليه وسلم أعطى رهتا وسعد جالس فترك رسول الله صلى الله عليه وسلم رجلا هو أعجبهم إلي فقلت يا رسول الله ما لك عن فلان فوالله إني لأراه مؤمنا فقال أو مسلما فسكت قليلا ثم غلبني ما أعلم منه فعدت لمقالتي فقلت ما لك عن فلان فوالله إني لأراه مؤمنا فقال أو مسلما ثم غلبني ما أعلم منه فعدت لمقالتي وعد رسول الله صلى الله عليه وسلم ثم قال يا سعد إني لأعطي الرجل وغيره أحب إلي منه خشية أن يكبه أن يكبه الله في النار ورواه يونس وصالح معمر وابن أخي الزهري عن الزهري ইমাম বুখারি রাহমাহুল্লাহ তার সনদে সাহি বুখারির এই হাদিসটিতে সাদেব নাবি ওক্কাস রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম একবার কিছু লোককে দান করলেন কিছু লোককে তিনি কিছু দান করলেন সাদ সেখানে ছিলেন সাদ রাদি আল্লাহ তাল্লাম সেখানে ছিলেন কিন্তু রাসুল সাল্লা সাল্লাম এক ব্যক্তিকে অন্য এক সাহাবাকে কিছুই দিলেন না অথচ সাদ বলছেন সে লোকটি আমার কাছে অতি অত্যন্ত প্রিয় ছিল আমি মুগ্ধ ছিলাম তার ব্যাপারে সে ছিল আমার অতি পছন্দের তাই যখন দেখলাম যে তাকে দিল না এবং তখন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বললাম ইয়া রাসুল্লাহ আপনি কেন ওই লোকটিকে বাদ দিলেন আল্লাহর কসম আল্লাহ শপথ নিশ্চয়ই আমি তাকে মোমেন বলেই জানি আমি তাকে মোমেন বলেই মনে করি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন না মুসলিম অর্থাৎ না সে ব্যক্তি মোমেন নয় সে মুসলিম এই কথাটা আমরা সেই সুরা হুজরাতের চোদ্দ নম্বর আয়তার আলোকে ব্যাখ্যা করতে পারি যেখানে বলা হয়েছে তারা ইমান আনেনি বরং তাদেরকে বলো তারা যেন মানে তারা তারা ইসলামে গ্রহণ করেছে তথা আত্মসমর্পণ করেছে এটা বোঝানোর জন্য তাহলে সাদ বললেন যে তাকে আমরা মোমেন বলে আমি মোমেন বলেই মনে করি আর রাসুল সাল্লাহ বললেন যে না সে আত্মসমর্পণকারী সে মুসলিম ফাসাকাত্ত কালিলান সাদ বলছেন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তো মাগালাবানি মা আলামিনা এরপর আমি তার সম্পর্কে যা জানি সেটা ব্যক্ত করার প্রবল ইচ্ছা আবারও আমার মধ্যে দেখা দিল ফাউদ্দু লে মাকালাতি আমি সে কথাটা আবারও রিপিট করলাম রিপিট করে কি বললাম ফাকুলতু মা লাকা আন আপনি অমুক লোককে কেন বাদ দিলেন হে আল্লাহ রাসূল আল্লাহর কসম আমি তো তাকে মোমেন বলে মনে করি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আও মুসলিম না সে মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী মা মিনহু এরপর আমি তার সম্পর্কে যা জানি আবারও তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা আমার মধ্যে জেগে উঠল ফাউত্তলি কালাতি এটা তৃতীয়বারের মতো আমি আমার কথাটা আবারও রিপিট করলাম ও রাসুল্লাহ এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জবাবটা সেই বিচক্ষণতার সাথে সে জবাবটা দিলেন তিনিও রিপিট করলেন সুম্মা কালা এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তৃতীয়বারের সাথে বললেন ইয়াসাদ ইন্নি লাউতির রাজুলা ওয়াগাইরুহ আহাব্বু ইলাইয়া মিনহু যে আমি ব্যক্তিকে দিয়ে থাকি কোনো কোনো ব্যক্তিকে আমি দিয়ে থাকি অথচ যাকে দিয়েছি সে ভিন্ন অন্যরা আমার কাছে অতি প্রিয় অর্থাৎ প্রিয় ব্যক্তিকে বাদ দিয়ে আমি সাধারণ ব্যক্তিদেরকেও আমি অনেক সময় দেই এই আশঙ্কায় যে আইয়াকুব্বাহল্লাহু ফিন্নার এই আশঙ্কায় যে সে ব্যক্তি বিশেষকে মানে সে ব্যক্তি বিশেষ ইমান থেকে ফিরে যেতে পারে অর্থাৎ ব্যক্তি বিশেষকে আমি দিয়ে থাকি আমার অতীব প্রিয়জনকে বাদ দিয়ে কারণ সে ব্যক্তি বিশেষ হয়তো ইমান থেকে ফিরে যেতে পারে পরিণামে সে আল্লাহ তালা তাকে জাহান নামে অধমুখে নিক্ষিপ্ত করবেন ইয়াকুব্বাহুল্লাহ ফিন্নার আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করবেন কারণ সে হয়তো ইমানের মধ্যে থাকবে না ফলে এই আশঙ্কায় আমি তাকে দেই যেন আমার থেকে এই প্রাপ্তি নিয়ে সে ইমানের মধ্যেই থেকে যায় দিনের প্রতি ইসলামের প্রতি ইসলামের নবীর প্রতি তার ভালো ধারণা থাকে বজায় থাকে এবং এর কারণে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে আর যদি আমরা তার থেকে মুখ ফিরে নিতাম হয়তো সে দিনের প্রতি বিরূপ ধারণা পোষণ করত দিনের নবীর প্রতি বিরূপ ধারণা পোষণ করত এবং পরিণামে সে ইসলাম থেকে বের হয়ে যেত এবং আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করতেন আর যে আমার প্রিয় আমি জানি সে সচ্চরিত্রবান সে ভালো এবং তাকে না দিলেও সে ইমান হারা হবে না ইমান থেকে দূরে সরে যাবে না ফলে তাকে বাদ দিয়ে আমি এই অতি সাধারণ ব্যক্তিদেরকে দিচ্ছি যাদের ব্যাপারে আমার আশঙ্কা যে তাদেরকে না দিলে তারা ইমান থেকে দূরে সরে যাবে তো এই হাদিসটি দেখা যাচ্ছে জহুরি রাহমাহুল্লাহ থেকে ইউনুস বর্ণনা করেছেন সালেহ বর্ণনা করেছেন মামার বর্ণনা করেছেন এবং জহরির পুত্র ভাইয়ের পুত্র তিনিও বর্ণনা করেছেন হাদিসের মধ্যে আমরা লক্ষ্য করি যে রাসুল সাল্লা সাল্লাম অনেক সময় দান অথবা গণিমতের সম্পদ যখন বন্টন করতেন কাউকে দিতেন কাউকে দিতেন না এতে অনেক সময় যারা মূল ব্যাপারটা একদম তার দৃষ্টিভঙ্গিটা বুঝতে হয়তো পারত না তাদের কাছে প্রশ্নবোধক হয়ে দেখা দিত ভাবতেন ইনাকে দিলেন ওনাকে দিলেন না এভাবে মনে হয় একটা বৈষম্য হয়ে গেল নাকি এই জন্য সাদ রাদি আল্লাহ তালু তিনি বারবার প্রশ্নটা উত্থাপন করেছিলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে যে ইয়ারসোল্লাহ আপনি একে দিলেন ওকে দিলেন না এটা কি কোনো বৈষম্য নাকি রাসুল্লাহ সাল্লা সাল্লাম তখন বললেন এটা বৈষম্য নয় দুনিয়ার এই জীবনটা অত্যন্ত ছোট জীবন আখেরাতের নাজারটা হচ্ছে বড় অতএব দুনিয়ায় আমরা হয়তো প্রয়োজনে কাউকে দিব এখানে একটা প্রয়োজনের কথা উল্লেখ করা হচ্ছে শুধু দৃষ্টিভঙ্গি এখানে নয় ওই লোকের প্রয়োজন আছে এবং তাকে দিলে দিনের একটা প্রয়োজন হয় দিনের মধ্যে সে থাকে এটা দিনই প্রয়োজন এটাকে বলা হয় দিনই প্রয়োজন অতএব আজ আমরা দেখা যাচ্ছে যে বৈষম্য শব্দটিকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছি এবং দিনের অনেকগুলো আনডিসপুটেড যেগুলো কোনো বিতর্ক নাই এই ধরনের বিষয়গুলোর মধ্যেও কিন্তু আজকে অনেকে বিতর্ক নিয়ে আসছেন কথা বলছেন বৈষম্য হিসেবে চিহ্নিত করছেন নারী এবং পুরুষের উত্তরাধিকার নিয়ে তারা বৈষম্যের প্রশ্ন তুলছেন তালাকের বিষয়ে বৈষম্যের প্রশ্ন তুলছেন আসলে ইসলামের পুরো দৃষ্টিভঙ্গি যারা বোঝেন না ইসলামের ফুল ফিলসফি এবং ইসলামের বিধানের পেছনে যে হ্যাকমতটা আছে যে প্রজ্ঞা আছে সেটা যারা বুঝেন না শুধু বাহ্যিকভাবে একটা জিনিসকে খুব দ্রুত বিচার করেন বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ ছাড়াই তাদের কাছে এই সমস্ত বৈষম্য মনে হয় এটা আসলে বৈষম্য নয় এখানেও আমরা দেখলাম এই হাদিসটির মধ্যে যাকে সাহাদেব নাবি অকাস রাজি আল্লাহ আনহু কিছুটা পার্থক্য বা বৈষম্য হিসেবে মনে করেছেন আল্লাহ রাসুল খুব সিম্পলি বুঝিয়ে দিলেন যে না এটা বৈষম্য ছিল না এটা বৈষম্য ছিল না আর এ সমস্ত ক্ষেত্রে শরিয়াত যে দৃষ্টিভঙ্গি পোষণ করে যে নির্দেশটা প্রদান করে এবং যে নির্দেশনা দিয়ে থাকে সেটির উপর থাকাটাই মুসলমানদের জন্য ফরজ এবং অপরিহার্য নিজের কাছে মনে হয় বলে বৈষম্যের প্রশ্ন তোলা এটা নিতান্তই অসঙ্গত আজকে আমাদের মুসলিম সমাজের অনেকেই এই ধরনের প্রশ্ন তুলছেন কারণ তারা হয়তো দিনকে সেভাবে প্র্যাকটিস করেন না অথবা দিনই পরিবেশের মধ্যে অবস্থান করেন না অথবা দিনের যে বিশাল জ্ঞান আছে সে জ্ঞানের সমুদ্রে তারা অবগাহন করেন না যাই হোক আমরা সহজেই এই হাদিস থেকে যে শিক্ষাটা নিতে পারি সেটি হচ্ছে আসলে ইসলামের প্রজ্ঞাটা বুঝতে হবে ইসলামের মূল লেসনটা বুঝতে হবে দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কখনো বৈষম্য করেননি সেটিও আমাদের বিশ্বাস করতে হবে এরকম একটা বাহ্যিক দিক যেখানে পার্থক্য করা হয়েছে বলে মনে হচ্ছে সেখানে যে পার্থক্য আসলে করা হয়নি সেই দিকটা রাসুল সাল্লাহ সাল্লাম তুলে ধরেছেন অতএব আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম এর দৃষ্টিভঙ্গিকে সমর্থন করা এবং তার পক্ষে থাকা এবং তার আলোকে জীবনের অন্যান্য ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া এটাই হচ্ছে আমাদের জন্য করণীয় এরপর যে বাব বা পরিচ্ছেদ সেটি হচ্ছে বাবু এফশা ইসালাম মিনাল ইসলাম এফশা ইসালামে মিনাল ইসলাম সালামের প্রচলন করা ইসলামের অন্তর্ভুক্ত ইসলামেরই কাজ সালাম দেওয়া ইসলামেরই কাজ এ হচ্ছে শিরোনামের অর্থ ইমাম বুখারি বলেন ওয়াকাল আম্মারুন ثلاث من جمعهن فقد جمع الإيمان الإنصاف من نفسك وبذل السلام للعالم والإنفاق من الإقتار আম্মার বলেন যে তিনটি গুণ যে আয়ত্ত করে যে জমা করে তিনটা গুণ সে ইমানকে লাভ করল যে তিনটা গুণ লাভ করলো সে ইমানকে পূর্ণভাবে অর্জন করলো লাভ করলো জমা করলো এক নম্বর হলো নিজ থেকে ইনসাফ করা স্বপ্রণোদিত হয়ে ইনসাফ করা কোনো প্রেশারে ইনসাফ না করা মানে ইনসাফ যে সে করলো এটা কোনো প্রেশারে না করা বরং নিজের থেকেই মনের তাগিদে আল্লাহ তাল্লার কাছে সবের আশা ইনসাফ করা এটাই হচ্ছে মনের তাগিদে সেটা হলো কি আল ইনসাফু মিন নাফসিক দ্বিতীয় হল বাদলুসালাম লিল আলাম বিশ্বে সালামের প্রচার ও প্রসার করা এবং তিন নম্বর হল ওয়াল ইনফা মিন আল অভাবী হওয়া সত্ত্বেও দান খয়রাত করা অভাবী হওয়া সত্ত্বেও দান খয়রাত করা কত চমৎকার যিনি অভাবী হলেও দান খয়রাত করেন তিনি তো সৎ থাকবেনই কারণ অভাবের কারণে মানুষ তো দান খয়রাত এমনি বন্ধ করে দেয় অনেক ধনী লোকেরা দান খয়রাত বন্ধ করে দেয় তাহলে অভাব থাকা সত্ত্বেও আমার প্রয়োজন আছে তারপর আমি আমার ভাইয়ের উদ্দেশ্যে এটা দিলাম আমার ভাইকে বোনকে ভাই বোন বলতে সমাজের যে কোনো নারী পুরুষকে যারা নিডি তাদেরকে দিলাম তাদের স্বার্থকে বেশি প্রাধান্য দিলাম যেভাবে আনসারদের মধ্যে এই বৈশিষ্ট্যটা আমরা দেখি যেটি কোরআনে এসেছে ওই উসিরুনা আল আনফুসিম আলাউকানা বিহিম খাসাসা তাদের নিজেদের অভাব থাকা সত্ত্বেও তারা নিজেদের স্বার্থের উপর সেই মহাজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছিলেন যাই হোক এখানে এই তিনটা গুণকে বলা হয়েছে যে তিনটা গুণ পরিপূর্ণ ইমানের আলামত পরিচায়ক একটা হলো নিজ থেকে স্বপ্রনোদিত হয়ে ইনসাফ করা দ্বিতীয় হচ্ছে বিশ্বে সালামের প্রচার ও প্রসার করা তৃতীয় হচ্ছে অভাবী অবস্থাতেও দান খয়রাত করা এখানে যে হাদিসটি এসছে সেটি হলো আঠাশ নম্বর হাদিস يقول الإمام البخاري رحمه الله حدثنا قتيبة قال حدثنا الليث عن يزيد ابن أبي حبيب عن أبي الخير عن عبد الله بن عمرو أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير فقال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف ইমাম বুখারি রাহমাহুল্লাহ তার নিজস্ব সনদে আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তালা আনহুমা থেকে একটা হাদিস বর্ণনা করেন যে এক ব্যক্তি তথা একজন সাহাবি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন যে কোন ইসলাম উত্তম অর্থাৎ কোন ব্যক্তির ইসলাম সবচেয়ে উত্তম বা ইসলামের কোন কাজটা সবচেয়ে উত্তম যে কোনোভাবেই এই প্রশ্নটাকে ইন্টারপ্রিট করা যায় কোন ইসলাম উত্তম অর্থাৎ ইসলামের কোন কাজটা উত্তম তিনি বললেন তুত এমত্ত আম তুমি খাবার খাওয়াবে খাবার খাওয়াবে সাধারণত মানুষ খাবার খাওয়ায় অভাবীদেরকেই তবে যারা সচ্ছল তাদেরকে খাবার খাওয়ালে সেটা সব হবে না এমন কিছু নেই বা সেটা খাবার খাওয়ানো বলে ধর্তব্য হবে না সেটা হবে না বরং ধর্তব্য হবে ধনী অথবা গরিব যাকে খাওয়ানো হোক না কেন সকলেই এর মধ্যে পড়বে তবে সাধারণত নিরী লোকদেরকে খাবার খাওয়ানোটা এটা বেশি গুরুত্বের দাবি রাখে প্রয়োজনের দাবি রাখে ওচাকরা উসালামা আলামান আরফতা ওমান লামতা আরিফ এবং তুমি সালাম প্রদান করবে সালাম পাঠ করবে সালাম পাঠ করবে যাকে চেনো তার উপর এবং যাকে চেন না তার উপরেও তাহলে অর্থাৎ পরিচিত অপরিচিত সকল লোকদেরকে সকল মুসলিমকেই তুমি সালাম দেবে এটা হচ্ছে সবচেয়ে উত্তম এর আগে একই রকম হাদিস আমাদের গিয়েছিল যেখানে আমরা দেখলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক এক ব্যক্তিকে এক এক ধরনের উত্তর দিয়েছে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম এখানে আমরা লক্ষ্য করলাম মানুষকে খাদ্য খাওয়ানো বিশেষ করে দুস্থ ব্যক্তিদেরকে এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়াকে রাসুল সাল্লাহ সাল্লাম এখানে সবচেয়ে উত্তম কাজ হিসাবে চিহ্নিত করেছেন তাহলে বুঝতে হবে আমরা সেটা আগেও বলেছিলাম যে এটা হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে সিচুয়েশন অনুযায়ী এবং ব্যক্তির নিড অনুযায়ী তার ধরন বৈশিষ্ট্য অনুযায়ী রাসুল সাল্লাহ সাল্লাম এই প্রায়োরিটিটা নির্ধারণ করেছেন তবে আমরা সবগুলো হাদিস যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম কখনো সালাদকে সবচেয়ে উত্তম বলেছেন অক্তমত সালাত আদায় করা যখন আখলাককে উত্তম বলেছেন যখন খাবার খাওয়ানোকে এবং সালাম দেওয়াকে উত্তম বলেছেন বুঝতে হবে সবগুলো কাজই কিন্তু ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো কোনো কাজ সর্বসময় সার্বক্ষণিকভাবে ফরজ নাও হয়ে থাকে তবু এটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝলাম আর এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে শুধু নিজে খেলেই হবে না বেশি বেশি আমাদের ভাই বোনদেরকে এবং বিশেষ করে দুস্থ যারা অভাবী তাদেরকে খাবার খাওয়ানো এটা ইসলামের মহান এবং বিশাল কাজ আর দ্বিতীয় হচ্ছে সালাম দেওয়া আজকাল আমরা অনেকের মধ্যে সালাম দেওয়ার এই রেওয়াজটা ওইভাবে দেখি না যেটা কিছুকাল আগেও ছিল তাই আসুন এই হাদিসের আলোকে আমরা মানুষকে বেশি বেশি খাবার খাওয়াই এবং আমরা বেশি বেশি সালাম দিই পরিচিত অপরিচিত সকলকে আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন